শান্তি কোথাও নাই রে ভাই যান দুঃখে আমার পরাণ যায় পাঞ্জাবি গায়ে দেখলে আমায় জঙ্গিবাদী কয় পাগড়ি মাথায় দিলে আমায় জঙ্গিবাদী কয় পাঞ্জাবি গায়ে দেখলে আমায় জঙ্গিবাদী কয় পাগড়ি মাথায় দিলে আমায় জঙ্গিবাদী কয় গতি কোথাও নাই রে যান দুঃখে আমার পরাণ যায় পাঞ্জাবি গায়ে দেখলে আমায় জঙ্গিবাদী কয় পাগড়ি মাথায় দিলে আমায় জঙ্গিবাদী কয় পাঞ্জাবি গায়ে দেখলে আমায় জঙ্গিবাদী কয় পাগড়ি মাথায় দিলে আমায় জঙ্গিবাদী কয় জঙ্গিবাদের গোডাউনে থাকে যারা সব সময় তারা সবাই সাধু যে আমাদেরকে জঙ্গি কয় আল্লাহর কসম আমরা কেহ জঙ্গিবাদী নই রে ভাই পাঞ্জাবি গায় দেখলে আমায় জঙ্গিবাদী কয় পাগড়ি মাথায় দিলে আমায় জঙ্গিবাদী কয় পাঞ্জাবি গায় দেখলে আমায় জঙ্গিবাদী কয় পাগড়ি মাথায় দিলে আমায় জঙ্গিবাদী কর জন্মের সময় আলেম তেরায়া জানে কামত বিয়ের সময় কুবুল বলতে আলেম দিলি খুঁজিয়া তোদের মতনে মুখ হারাম দেশে আর একটি নাই পাঞ্জাবি গায়ে দেখলে আমায় জঙ্গিবাদী কয় পাগড়ি মাথায় দিলে আমায় জঙ্গিবাদী কয় পাঞ্জাবি গাই দেখলে আমায় জঙ্গিবাদী কয় পাগড়ি মাথায় দিলে আমায় জঙ্গিবাদী কয় নকল টুপি নকল তাড়ে নকল পোশাক পরিয়া সন্ত্রাসীরা বোমা মেরে দেয় রে আমায় ফাঁসায়া আর কতদিন থাকবো আমরা এমন নীরব অবস্থায় পাঞ্জাবি গায়ে দেখলে আমায় জঙ্গিবাদী কয় পাগড়ি মাথায় দিলে আমায় জঙ্গিবাদী কয় পাঞ্জাবি গায়ে দেখলে আমায় জঙ্গিবাদী কয় পাগড়ি মাথায় দিলে আমায় জঙ্গিবাদী কয় টুপিওয়ালা দাড়িওয়ালা যদি তোমার দুশ্মন হয় সন্তানদের ওয়াসিয়ত করবে আসলে মরণের সময় টুপিওয়ালা দিয়া যেন তোর জানা জানা পড়ায় পাঞ্জাবি গায়ে দেখলে আমার জঙ্গিবাদী কয় পাগড়ি মাথায় দিলে আমায় জঙ্গিবাদী কয় পাঞ্জাবি গায়ে দেখলে আমায় জঙ্গিবাদী কয় পাগড়ি মাথা দিন আমায় জঙ্গিবাদী কয় শান্তি কোথাও নাই রে যান দুঃখে আমার পরাণ যায় পাঞ্জাবি গায়ে দেখলে আমার জঙ্গিবাদী কয় পাগড়ি মাথায় দিলে আমার জঙ্গিবাদী কয় পাঞ্জাবি গায়ে দেখলে আমার জঙ্গিবাদী কয় পাগড়ি মাথায় দিলে আমায় জঙ্গিবাদী কয় পাঞ্জাবি গায়ে দেখলে আমায় জঙ্গিবাদী কয় পাগড়ি মাথায় দিলে আমায় জঙ্গিবাদী কয় স্বাধীনতা মানে কি কথা সুর এবং কণ্ঠে আবু আয়ুব আনসারী সহযোগী শিল্পী তামিম হায়দার হুসাইন মাহমুদ ইমরান মাহবুব আলম আইয়ুবি এবং রাকিব বিন রাও শিশু শিল্পী মেহদি হাসান ওমায়ের এবং আবু বকর সিদ্দিক পরিবেশনায় বিপিএস আনসার শিল্পী গোষ্ঠী প্রযোজনায় W W W dot A L M O D I M A Al Madina dot com সৌজন্যে বিপিএস প্রাইভেট হিফজুল কোরআন মাদ্রাসা Chandpur rail gate Laksam Comilla mobile zero one eight two nine two three one two zero one শিল্পী আবু আইব আনসারির পরবর্তী জিহাদি অ্যালবাম জীবন্ত লাশ আল্লাহ হাফেজ